বীরবলের খিচুড়ি একদিন রাজা আকবর তার রানীর সাথে যমুনা নদীর তীরে বেড়াচ্ছিলেন তখনই রানী নিজের হাত জলে ডোবান আর জল নিয়ে খেলতে খেলতে বলেন আরে বাপরে এই জলটা কি ঠান্ডা এখানে তো কেউ কিছু সময়ের জন্য থাকতে পারবে না এরপরে রাজা আকবর তার সভায় একটা ঘোষণা করেন আমি ওই মানুষটাকে হাজার স্বর্ণ মুদ্রা দেব যে সারা রাত যমুনা নদীতে গলা জলে ডুবে থাকতে পারবে ও নিজেকে গরম রাখার জন্য কোনো কিছুই পাবে না এই ঘোষণা শুনে এক বৃদ্ধ লোক সভায় আসে নিজের বৃদ্ধ বয়সের কারণে ওর কাছে কোনো কাজকর্ম ছিল না ওভাবে এটা ওর কাছে টাকা রোজগারের একটা ভালো উপায় ও রাজসভায় এসে পরীক্ষা দিতে রাজি হয় প্রহরী একে নদীতে নিয়ে যাও আর এর উপরে নজর রাখো এই বৃদ্ধ মানুষটা নদীর জলে নেমে যায় আর ভাবে এই জলটা খুব ঠান্ডা কিন্তু যাই হোক আমাকে দুর্বল হয়ে পড়লে চলবে না রাতে খুব ঠান্ডা পড়ে আর জলও আরও ঠান্ডা হতে থাকে সময় আস্তে আস্তে কাটতে থাকে ওই বৃদ্ধ লোকটি শুধু রাজার কাছ থেকে পাওয়া টাকার কথাই ভাবতে থাকল এইভাবেই একসময় ভোর হল আর প্রহরী তাকে রাজসভায় নিয়ে এলো সাব্বাস এই নাও তোমার পুরস্কার প্রহরী আমাকে বলো যে কিভাবে এতক্ষণ জলে থাকলো মহারাজ এ পুরো সময়টাই মহল থেকে আসা আলোর দিকে তাকিয়েছিল এক সভাসদ চালাকি করে বলল আরে তুমি তো সবাইকে ধোঁকা দিলে তুমি তো মহলের আলোতে নিজেকে গরম রেখেছিলে মহারাজ একে পুরস্কার দেওয়া উচিত নয় এটা শুনে রাজা আকবর পুরস্কার না দিয়েই বৃদ্ধ লোকটিকে ফিরিয়ে দেন পরের দিন বীরবল সভায় আসেন না তাই রাজা আকবর এবং সভাসদেরা বীরবলকে দেখতে ওর বাড়ি যান তুমি আজ রাজসভায় এলে না কেন বীরবল মহারাজ আমি খিচুড়ি বানাচ্ছিলাম আজ কিন্তু তাতে তো পুরো দিন লাগার কথা নয় মহারাজ আমি জানি না কেন এটা সেদ্ধই হচ্ছে না চলো আমি গিয়ে দেখি যেই উনি রান্নাঘরে পৌঁছলেন উনি দেখেন খিচুড়ির হাঁড়ি আগুন থেকে সাত ফুট উঁচুতে বাঁধা তুমি কি এতই বোকা বীরবল খিচুড়ি রান্না হবে কি করে যদি তুমি আগুন থেকে এত উঁচুতে হাঁড়ি রাখো তখন বীরবল নম্রভাবে বললেন মহারাজ যদিও এই বৃদ্ধ ব্যক্তি মহল থেকে হাজার ফুট দূরে থেকেও মহলের আলো থেকে তাপ পায় তাহলে এই খিচুড়ি আগুন থেকে মাত্র সাত ফুট দূরে থেকে সেদ্ধ হবে না কেন রাজা আকবর বুঝতে পারেন তিনি বৃদ্ধ ব্যক্তির প্রতি অন্যায় করেছেন আর তখনই তাকে ডেকে পাঠান এবং ওই বৃদ্ধ ব্যক্তিকে কথা মতো পুরস্কারও দেন Thank you.